নানা প্রকার বিভ্রান্তি তৈরি হয়েছে সুতরাং জিহাদের প্রকৃত অর্থ কী সেটা জেনে নেওয়া আমাদের জন্য খুবই জরুরি আমি নিশ্চিত যে এই আলোচনার মাধ্যমে আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ এবং যারা ইসলামিক দৃষ্টিকোণ থেকে জিহাদ বলতে আসলে কি বোঝায় সেটা জানে না তাদের সাথে কথা বলতে ও তাদেরকে বোঝাতেও এই আলোচনাটি আপনার কাজে লাগবে প্রথমেই আপনাদের সাথে আরবি ভাষায় একটি শব্দকে কত প্রকারে ব্যবহার করা হয় সেটা নিয়ে অল্প কিছু কথা বলবো যাতে পরবর্তীতে জিহাদ শব্দটিকে বুঝতে আপনাদের জন্য সহজ হয় প্রত্যেকটি শব্দেরই একটি ভাষাগত অর্থ আছে যে কোনো ভাষায় যখন একদম শুরুতে কোনো শব্দ গঠন করা হয় সেটা কোনো নির্দিষ্ট অর্থ প্রকাশের জন্যই গঠন করা হয় উদাহরণস্বরূপ ঘোড়া ঘোড়া শব্দটির একটি ভাষাগত অর্থ আছে এই শব্দটি দ্বারা একটি পশুকে বোঝায় যাকে আমরা ঘোড়া নামে ডেকে থাকি এটি হচ্ছে শব্দটির ভাষাগত অর্থ কিন্তু আরবি ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলো সরিয়াভিত্তিক বিশেষ অর্থ রয়েছে আর একটি শব্দের সরিয়াগত অর্থ ওই শব্দটির ভাষাগত অর্থ থেকে একেবারে ভিন্ন আর শব্দটির এই নতুন অর্থ ইসলাম দিয়েছে উদাহরণস্বরূপ সলাহ এটি একটি আরবি শব্দ আমরা যেটাকে সালাদ বলি আর এই শব্দটির সাথে আরবরা ইসলাম আসার পূর্ব থেকে পরিচিত ছিল এর অর্থ কী ছিল এর অর্থ ছিল দোয়া আরবিতে সালাদ শব্দের ভাষাগত অর্থ হলো দোয়া এখন ইসলাম আসার পর সালাদ শব্দটিকে একেবারে নতুন একটি অর্থ দিয়ে দিল ওলামাদের ভাষায় which is defined by the ulama al-af'al wal-aqwal allati bayna takbiri ওয়াতাসলিম সালাত হলো ওই সকল আমাল ও শব্দ যা তাকবীর ও সালামের মধ্যবর্তী সময়ে করা হয় তো এই হলো সালাতের অর্থ একেবারে নতুন এক অর্থ এবং সংজ্ঞা যা ইসলাম এই শব্দটিকে দিয়েছে এরপর আছে মায়ানাল উর্ফি উর্ফি শব্দ হলো একটি শব্দকে গতানুগতিক বা চলিতভাবে যে অর্থে ব্যবহার করা হয় সেটা অর্থাৎ শুরুতে কোনো শব্দের একটি ভাষাগত অর্থ থাকে কিন্তু সময়ের সাথে সাথে মানুষচলিত কথায় সেই শব্দটিকে একেবারে নতুন অর্থে ব্যবহার করা শুরু করে এবং পরিশেষে সেই শব্দটির ভাষাগত অর্থ প্রায় বিলুপ্ত হয়ে যায় আর চলিত কথায় যে অর্থ ব্যবহৃত হয় সেটাই থেকে যায় এখানে শায়েখ আনোয়ার আলাউলাকি রহিমাউল্লা চলিত শব্দটির যে উদাহরণ দিয়েছেন আমরা ঠিক সেটাই উল্লেখ করছি শাইখ এই উদাহরণটি বেছে নেওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন সেই মুহূর্তে শাইখের অন্য কোনো শব্দ মনে পড়ছিল না যাই হোক শব্দটি হলো গে ইংরেজি ভাষায় গে শব্দটির ভাষাগত অর্থ হচ্ছে খুশি বা মনোরম এর আরেকটি অর্থ হচ্ছে সাহসী এগুলো সবই হলো শব্দটির ভাষাগত অর্থ কিন্তু আপনি যদি বর্তমান যুগে এই শব্দটি ব্যবহার করেন তাহলে কেউই শব্দটির এই অর্থগুলো মনে করতে পারবে না সবার মস্তিষ্ক তাৎক্ষণিকভাবে শব্দটিকে সমকামী অর্থেই গ্রহণ করে নিবে সুতরাং যে কোনো শব্দেরই একটি বিশেষ প্রচলিত বা ব্যবহারিক অর্থ থাকে মানুষ শব্দটিকে শোনার সাথে সাথে স্বয়ংক্রিয়ভাবে সেই চলিত অর্থটিকে গ্রহণ করে থাকে আপনি নিজেকে সাহসী বা খুশি এটা বোঝাতে মানুষের কাছে গিয়ে বলবেন না যে আমি গে কারণ এই অর্থ এখন আর চলে না তো এটাই হলো কোনো শব্দের প্রচলিত অর্থ এরপর আরেক প্রকারের শব্দ হলো মানা স্তলাহি স্তলাহি শব্দের অর্থ হলো পারিভাষিক বা প্রায়োগিক যে অর্থে কোনো শব্দ ব্যবহার করা হয় অর্থাৎ একটি নির্দিষ্ট অঞ্চল বা দলের মানুষ একটি শব্দকে নির্দিষ্ট একটি অর্থে ব্যবহার করে থাকে যেমন ইংরেজিতে একটি শব্দ আছে মিনিস্টার রাজনৈতিক দল আর ধর্মীয় দলগুলোর জন্য এই শব্দটি ভিন্ন ভিন্ন অর্থ প্রকাশ করে ধর্মীয় দলগুলোর কাছে মিনিস্টার হলো তিনি যিনি চার্চের অর্থাৎ খ্রিস্টানদের উপাসনালয়ের প্রার্থনাসহ অন্যান্য সকল বিষয়াদি পরিচালনা করেন কিন্তু রাজনৈতিক অঙ্গনে মিনিস্টার অর্থ হলো সরকারের কোনো মন্ত্রণালয়ের প্রধান আবার কিছু কিছু দেশ যেমন আমেরিকাতেও এদেরকে সচিবও বলা হয় অর্থাৎ স্বরাষ্ট্র সচিব হলেন স্বরাষ্ট্রমন্ত্রী তো এটা হলো প্রায়োগিক অর্থ অর্থাৎ একই শব্দ পারিভাষিক অর্থ এক দল থেকে অন্য দলে ভিন্ন হয় আবার একই রকমও হতে পারে তো এই গেল কোনো শব্দের চার প্রকারের অর্থ প্রথমটি ভাষাগত অর্থ এরপর সরিয়া ভিত্তিক অর্থ যে অর্থটা ইসলাম দিয়েছে এরপর চলিত অর্থ বা মা আনাল উর্ফি চতুর্থ হচ্ছে প্রায়োগিক বা মানাস তলাহি আর পঞ্চম প্রকার হলো আল কোনো শব্দ ব্যবহার করে যখন সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করা হয় অর্থাৎ রূপক অর্থে শব্দের ব্যবহার করা হয় তখন তাকে আল মাজাজ বলে এটি রূপক অর্থে ব্যবহৃত হয় মাজাজের একটি উদাহরণ এক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লু আলহিহাস্লামের কাছে আসলেন এবং জিজ্ঞাসা করলেন ইয়া রাসুলুল্লাহ আমার পিতামাতা মারা যাওয়ার পরও কি আমার তাদের প্রতি কোনো দায়িত্ব বা কর্তব্য আছে রাসুল সাল্লাহ আলহিহাল্লাম বললেন হ্যাঁ তুমি তাদের জন্য সালাদ প্রেরণ করবে তাদের জন্য ইস্তেকফার করবে অন্যদের কাছে করে যাওয়া তাদের ওয়াদাগুলো পূরণ করবে তাদের বন্ধুবান্ধবদের প্রতি উদার আচরণ করবে এবং তাদের আত্মীয়তার বন্ধন রক্ষা করবে এখানে এই হাদিসটির প্রসঙ্গ আনা হয়েছে এজন্য যে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন তোমার পিতামাতার প্রতি সালাদ প্রেরণ করো এখানে কি রাসুল সাল্লাহ সাল্লাম সালাতের সরিয়াগত অর্থ ব্যবহার করেছেন না তিনি এখানে সালাতের ভাষাগত অর্থ ব্যবহার করেছেন তো এটা হলো মাঝাস এখানে সালাদ শব্দটি মাঝাস বা রূপক অর্থে ব্যবহৃত হয়েছে কারণ সালাদ শব্দটিকে ইসলাম ইতোমধ্যেই নতুন একটি অর্থ দিয়েছে আপনি চাইলেই একে অন্য অর্থে ব্যবহার করতে পারেন না ফলে সালাদ শব্দটিকে ভাষাগত অর্থে ব্যবহার করা হলে তা মাজাস বা রূপক অর্থে ব্যবহৃত হবে রাসুল সাল্লাহ সাল্লাম ওই সাহাবিকে সহজবদ্ধ করার জন্য বলেছেন তুমি তাদের প্রতি সালাদ প্রেরণ করো অর্থাৎ তুমি তাদের জন্য দোয়া করো আপনাদের সাথে এই পাঁচ প্রকার শব্দের আলোচনা এই জন্যই করলাম যাতে আপনারা জিহাদ শব্দটির প্রকৃত অর্থ বুঝতে পারেন জিহাদ শব্দটি কখন কি অর্থে ব্যবহার করা হতো সাহাবারা কখন কিভাবে জিহাদকে বুঝতেন সেটা আপনাদের কাছে পরিষ্কার হবে ইনশাআল্লাহ প্রথমেই জিহাদের ভাষাগত অর্থ কী সেটা জেনে নেই জিহাদ এমন একটি শব্দ যা ইসলাম আসার পূর্বেও আরবি ভাষায় বিদ্যমান ছিল এমন না যে ইসলাম শব্দটিকে নতুন আবিষ্কার করেছে লিসান আল আরব লিসান আল আরব হলো আরবি ভাষা বিষয়ক কর্তৃপক্ষ যেমন বাংলা ভাষার জন্য বাংলা একাডেমি ঠিক এই রকম তো লিসান আল আরব অনুযায়ী জিহাদের ভাষাগত অর্থ হলো অর্থাৎ জিহাদ বলতে বোঝায় কোনো কাজ বা কথায় আপনার সর্বোচ্চ পরিশ্রম দিয়ে প্রচেষ্টা করা অর্থাৎ কোনো কাজ বা কথার জন্য আপনি আপনার সাধ্যের মধ্যে সম্ভাব্য সব ধরনের সর্বোচ্চ চেষ্টা করলেন এটাই জিহাদ এটা খুব সার্বজনীন বা সাধারণ একটি অর্থ আপনি সর্বোচ্চ পরিশ্রম দিয়ে শয়তানের জন্য প্রচেষ্টা করতে পারেন আবার আল্লাহর সন্তুষ্টির জন্যও করতে পারেন ভাষাগত অর্থের দিক দিয়ে এই সব কিছুই জিহাদ অর্থাৎ ভাষাগত অর্থের দিক দিয়ে জিহাদ হচ্ছে যে কোনো বিষয়ের জন্য কঠোর সংগ্রাম এবং প্রচেষ্টা করা এটা হতে পারে তাকার জন্য সংগ্রাম বিয়ের জন্য সংগ্রাম কুফফারদের সাথে যুদ্ধ করার জন্য সংগ্রাম এমনকি মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ করার সংগ্রামও হতে পারে এসবই ভাষাগত অর্থের দিক দিয়ে জিহাদ এখন আসুন শরিয়া ভিত্তিক অর্থ কী মানে ইসলাম জিহাদকে কিভাবে ব্যবহার করবে ইসলামিক শরিয়া জিহাদকে একটি নতুন অর্থ দিয়েছে তাহলে কি সেই অর্থ حاشية ابن عابدين which is a Hanafi uh, book of fiqh بذل الوسع في القتال في سبيل الله مباشرة أو معاونة بمال أو رأي أو تكثير سواد أو غير ذلك হানাফি ফিকের একটি বই হলো হাসিদ ইবনে আবদিন তো হাসিদ ইবনে আবদিন এই বইয়ে জিহাদের সংজ্ঞায় বলা হয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে সর্বোচ্চ পরিশ্রম দিয়ে প্রচেষ্টা করা অথবা সম্পদের মাধ্যমে অথবা বুদ্ধিভিত্তিকভাবে অথবা সংখ্যা বৃদ্ধির মাধ্যমে অথবা অন্য যে কোনো উপায়ে এখানে অন্য যে কোনো উপায় বলতে বোঝানো হয়েছে জিহাদে আহতদের সেবা করা বা মুজাহিদদের জন্য খাদ্য তৈরি করা জিহাদের এই সংজ্ঞাটিতে সরাসরি প্রত্যক্ষভাবে যুদ্ধ করার সাথে সাথে পরোক্ষ উপায়ে সাহায্য করাকেও অন্তর্ভুক্ত করা হয়েছে সম্পদের মাধ্যমে বুদ্ধি বা মতামত দেওয়ার মাধ্যমে বা খাদ্য তৈরির মাধ্যমে অথবা আহতদের সেবা করার মাধ্যমে কিন্তু আমরা যখন পরোক্ষভাবে অংশগ্রহণের কথা বলছি তখন এর উদ্দেশ্য অবশ্যই জিহাদের জন্য হতে হবে এবং এমন কোনো কাজ হতে হবে যা জিহাদের সাথে সম্পৃক্ত আপনি এটা বলতে পারবেন না যে আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছি সুতরাং আমি জিহাদ করছি জিহাদ হিসেবে গণ্য হওয়ার জন্য এটাকে এমন কিছু হতে হবে যা অবশ্যই কিতাল বা যুদ্ধের সাথে সম্পর্কযুক্ত হতে হবে জিহাদ শব্দটি কিতাল থেকে অনেক বেশি সাধারণ অর্থে ব্যবহৃত হয় কিন্তু কিতাল শব্দটির অর্থ একদম নির্দিষ্ট এর অর্থ হল সরাসরি যুদ্ধ করা জিহাদ শব্দটি আরও ব্যাপক অর্থে ব্যবহৃত হয় যেমন কিতাল এবং কিতালে সহায়ক সব কিছু জিহাদের অংশ জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত আবার বলছি কিতাল এবং কিতালে সহায়ক সব কিছুই জিহাদের অংশ জিহাদের মধ্যে অন্তর্ভুক্ত কারণ কিতাল বা যুদ্ধ একা সম্পূর্ণ হতে পারে না অনেক বিশাল সামরিক আর বুদ্ধিভিত্তিক কাঠামো একে সাহায্য করে এমনকি অনেক সময় কিতালের এই কাঠামো তৈরির কাজে ময়দানের প্রকৃত যোদ্ধাদের চেয়েও বেশি সংখ্যক লোক ময়দানের বাইরে অংশগ্রহণ করে থাকে আর্থিক কাঠামো নানা রকম সাহায্যের কাঠামো বুদ্ধিভিত্তিক কাঠামো এই সবই কিন্তু জিহাদেরই অংশ অর্থাৎ ময়দানের কিতালে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 তাদেরকে আমি অবশ্যই আমার পথে পরিচালিত করব। এই আয়তেও নির্দিষ্টভাবে যুদ্ধের কথা বলা হয়নি এখানে সাধারণ অর্থে ব্যবহৃত হয়েছে সবশেষে সুরা লোকমানের পনেরো নং আয়াত وإن جاهداك على أن تشرك بي ما ليس لك به علم فلا تطعهما فلا تطعهما وصاحبهما في الدنيا معروفا واتبع سبيل من أناب إليّ ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون তোমার পিতামাতা যদি তোমাকে পিরাপিরি করে আমার অংশীদার স্থির করার জন্য যার জ্ঞান তোমার কাছে নেই তবে তুমি তাদের কথা মানবে না দেখুন এই আয়াতটিতেও সুরা আনকাবুতের আট নং আয়াতের মতোই পিতামাতার ব্যাপারে বলা হয়েছে আশা করি এই আয়াতগুলো সবার কাছে পরিষ্কার হয়েছে এরপর আসি মদিনাতে মদিনাতে জিহাদ শব্দটিকে ২৬ বার উল্লেখ করা হয়েছে আর প্রত্যেকবারই ঠিক একইভাবে আয়াতগুলোকে আল্লাহর রাস্তায় যুদ্ধ করার দিকেই ইঙ্গিত করা হয়েছে আর এটাই হচ্ছে জিহাদের চূড়ান্ত অর্থ কিন্তু বর্তমান সময়ের মুসলিমদের মধ্যে জিহাদের ব্যাপারে একটি ভুল ধারণা খুবই ব্যাপক সেটা হলো জিহাদ আর নফস অর্থাৎ নফসের জিহাদ অর্থাৎ নফসের জিহাদ হলো জিহাদের আসল বা মুখ্য অর্থ আর কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করা হলো জিহাদের গৌণ অর্থ ঐচ্ছিক বিষয় এই প্রসঙ্গে যে হাদিসটিকে দলিল হিসাবে ব্যবহার করা হয় সেটি হলো আমরা ছোট জিহাদ থেকে বড় জিহাদের দিকে ফিরে এসেছি আর সেটা হলো জিহাদ আর নফস নফসের জিহাদ প্রথমত ইবনে তাইমিয়া রহিমাউল্লাহ এর মতানুসারে এটি একটি জাল হাদিস তারপরেও দেখা যায় যে বর্তমান সময়ে মুসলিমদের মধ্যে এটা খুবই সাধারণ একটি ধারণা কিন্তু আপনি যদি জিহাদ সম্পর্কিত আয়াতগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই আয়াত কেবলমাত্র তখনই অর্থপূর্ণ এবং বোধগম্য হয়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 করতেও সামনে অগ্রসর হওয়ার প্রয়োজন পড়ে না নিজেদের এলাকায় থেকেই এদের সাথে যুদ্ধ করা যায় অভিযানে বের হওয়ার প্রয়োজন নেই সুতরাং এই আয়াত তখনই যৌক্তিক অর্থ প্রকাশ করবে যখন এটি কুফফারদের বিরুদ্ধে যুদ্ধের দিকে ইঙ্গিত করবে এরপর সুরা আত্মাওবার একাশি নম্বর আয়াতটি দেখুন فرح المخلفون بمقعدهم خلاف رسول الله وكرهوا وكرهوا أن يجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله وقالوا وقالوا لا تنفروا في الحرب قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون যারা পিছনে থেকে গিয়েছিল তারা রাসূলের বিরোধিতায় বসে থাকাতেই আনন্দ প্রকাশ করেছিল আর তাদের ধন সম্পদ ও যান দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে তারা অপছন্দ করেছিল তারা বলেছিল গরমের মধ্যে অভিযানে বের হয়েও না তুমি বলে দাও জাহান্নামের আগুনই অধিকতর গরম যদি তারা বুঝত এই আয়াতটি তাবুক যুদ্ধের পটভূমিতে নাজিল হয়েছিল তখন ছিল গ্রীষ্মকাল এবং ফসল কাটার ঠিক আগেভাগে অর্থাৎ খাদ্যের মজুদ সে সময় একদম সর্বনিম্ন থাকে কিন্তু তারা যদি জিহাদে না গিয়ে ফসল কাটা পর্যন্ত অপেক্ষা করতে থাকে তাহলে তাদের খাদ্যের মজুদ নিমিষেই বছরের অন্য যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ হয়ে যেত আবার যদি তারা জিহাদে বের হয় তবে এটি হবে তাদের জীবনের সবচেয়ে লম্বা সফর কারণ তাদেরকে মদিনা হয়ে সুদূর রোমান সাম্রাজ্য তাবুকে পৌঁছাতে হবে আর রোমানরা খুবই শক্তিশালী শত্রু সুতরাং সব মিলিয়ে সেটি ছিল খুব বড় একটি পরীক্ষা এটি ছিল প্রকৃত ইমান আর নিফাকের পরীক্ষা আর ঠিক এই সময়ে মুনাফিকরা তাদের আসল রূপ প্রকাশ করে দেয় কারণ পুরো পরিস্থিতিটাই মুনাফিকদের প্রতিকূলে ছিল তাদের জন্য এই পরীক্ষায় সফল হওয়া ছিল সাধ্যের বাইরে সুতরাং তারা রাসুল সাল্লাহ আলহিসাল্লামকে বলল দেখুন এই এই হচ্ছে আমাদের অজুহাত আমরা যেতে পারবো না আরও নতুন নতুন অজুহাত বের করতে লাগলো যখন রাসুল সাল্লাহ আলহিসাল্লাম চলে গেলেন তারা খুবই খুশি হয়ে গেল ফারিহাল মুখল্লাফুন তারা পেছনে থাকতে পেরেই খুবই আনন্দিত হয়ে গেল তারা আনন্দ করতে লাগলো তারপর তারা বলল লা তাং ফিরু ফিল হার বাহিরে যেও না খুবই গরম পড়েছে আল্লাহ সুবহান তালা তাদেরকে বলছেন আরবের গ্রীষ্মকালের থেকেও জাহান্নাম অধিক গরম তো এই আয়াতে মুনাফিকদের যে কথাটি উল্লেখ করা হয়েছে যে লা তাং ফিরু বের হয়েও না এটা বলতে কেবলমাত্র জিহাদে বের হওয়াকেই বোঝানো হয়েছে তারপর আরেকটি আয়াত সুরা আত্মাওবার ছিয়াশি নম্বর আয়াত وإذا أنزلت سورة أن آمنوا بالله وجاهدوا مع رسوله استأذنك أولو الطول منهم وقالوا ذرنا نكن مع القاعدين আর যখন কোনো সুরা এ মর্মে নাজিল করা হয় যে তোমরা আল্লাহর প্রতি ইমান আনো এবং তার রাসূলের সাথে জিহাদ করো তখন তাদের সামর্থ্যবান লোকেরা তোমার কাছে অনুমতি চায় এবং বলে আমাদেরকে ছেড়ে দাও আমরা বসে থাকা লোকদের সাথে থাকব আসলে সামর্থ্যবানরা সবসময়ই জিহাদে বের হতে ইতস্তত করে সহি মুসলিমে বর্ণিত রাসুল সাল্লাহ ইসলামের একটি হাদিস শুনে নেই আবু হুরাজা রদিয়াল্লাহ তালাহু বলেন যে রাসুল সাল্লাহ আলহিসাল্লামকে প্রশ্ন করা হলো জিহাদের সমতুল্য আর কোনো আমল আছে কি তিনি বলেন হ্যাঁ কিন্তু তুমি সেটা করতে সামর্থ্যবান হবে না লোকটি আবারও জিজ্ঞাসা করল তৃতীয়বারে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বললেন মুজাহিদের সমতুল্য ওই ব্যক্তি যে ততক্ষণ পর্যন্ত অনবরত রোজা রাখে এবং নামাজ পড়ে যতক্ষণ পর্যন্ত না সেই মুজাহিদ ফিরে আসে এই হাদিস শুধুমাত্র যুদ্ধ করার ক্ষেত্রেই প্রযোজ্য হতে পারে হাদিসে যা বলা হয়েছে তার অর্থ কেবলমাত্র যুদ্ধ করাই হতে পারে কেননা ফিরে আসে সে ফিরে আসে অর্থাৎ মুজাহিদ ফিরে আসে সুতরাং আপনি অনবরত নামাজ পড়ছেন এবং রোজা রাখছেন যতক্ষণ পর্যন্ত না মুজাহিদিন ফিরে আসেন তাহলে যিনি পেছনে পড়ে আছেন তিনি আসলে কি করছেন তিনি জিহাদে নফস তথা অন্তরের জিহাদ করছেন যিনি পেছনে থেকে অনবরত নামাজ পড়ছেন এবং রোজা রাখছেন তিনি তো নফসের জিহাদ করছেন তো রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি অন্তর বা নফসের জিহাদ করছে সে যদি সারা রাত ইবাদত করে আর সারাদিন রোজাও রাখে তবুও সে আল্লাহর রাস্তায় বের হওয়া মুজাহিদিনের ধারে কাছেও যেতে পারবে না আরেকটি হাদিস যা সহি বুখারি শরীফে এসেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে প্রশ্ন করা হলো হে আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আমাকে এমন কাজে নির্দেশ দিন যা জিহাদের সমতুল্য তিনি বললেন এমন কিছুই আমি খুঁজে পাই না এরপর রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন যখন একজন মুজাহিদ জিহাদে যাবে তখন তুমি কি মসজিদে প্রবেশ করে অনবরত কোনো বিরতি না দিয়ে নামাজ এবং রোজা রাখতে পারবে লোকটি জবাব দিলেন কে সেটা করতে পারবে তো এই হাদিসেও যাওয়ার কথা বলা হয়েছে যখন মুজাহিদিন জিহাদে যায় তৃতীয় হাদিস এই হাদিসে সরাসরি বলা আছে সর্বোত্তম জিহাদ কোনটি এখানে প্রশ্নটি সরাসরি রাসুল সাল্লাহ আলিয়াল্লামকে করা হচ্ছে সর্বোত্তম জিহাদ কোনটি মুখ্য জিহাদ কোনটি এক লোক রাসুল সাল্লাহ আলিয়াল্লামকে জিজ্ঞাসা করছে সর্বোত্তম জিহাদ কোনটি রাসুল সাল্লাহ আলিয়াল্লাম জবাব দিলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মান অকেরা জওয়াজহ ওরি কাদাম সেই ব্যক্তি যার ঘোড়া নিহত হলো এবং তার নিজের রক্ত প্রবাহিত হলো সুবহানাল্লাহ এটি সর্বোত্তম জিহাদ যার ঘোড়া নিহত হলো এবং নিজের রক্ত প্রবাহিত হলো সুতরাং এই হাদিসও প্রকৃত যুদ্ধের সাথে সংশ্লিষ্ট ইবনে আব্বাস রদিয়াল্লাহ তালাহু হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলহিহসাল্লাম বলেন তোমাদের ভাইয়েরা যখন উহুদ যুদ্ধে নিহত হয় তখন আল্লাহ তাদের আত্মাগুলোকে সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে দেন তারা জান্নাতের ঝর্ণাসমূহে ঘুরে বেড়ায় সেখান থেকে ফল খায় এবং শেষে আরসের ছায়ায় ঝুলন্ত সোনালী প্রদীপসমূহে আশ্রয় নেয় নিজেদের খাবার পানীয় ও বিশ্রামের মিষ্টতা অনুভব করার পর তারা বলে কে আমাদের ভাইদের কাছে সংবাদ পৌঁছে দেবে আমরা জান্নাতে জীবিত আমাদের জীবিকা সরবরাহ করা হচ্ছে যাতে তারা জিহাদ বিমুখ না হয় এবং যুদ্ধে অনীহা প্রকাশ না করে এখানে উহুদ যুদ্ধে শহীদ হওয়া সাহাবি রদিয়াল্লাহ তালাহমগণ ইচ্ছা পোষণ করছেন যে আমরা যে আনন্দ তৃপ্তির মধ্যে আছি সেই খবর যাতে আমাদের ভাইদের কাছে পৌঁছানো হয় যাতে তারা জিহাদকে অবহেলা না করে লক্ষ্য করুন তারা এখানে শুধু জিহাদের কথাই বলেছেন কোনো বিশেষ টিকা যোগ করে ব্যাখ্যা করেননি যে এটা কি আসলে নফস তথা অন্তরের জিহাদ নাকি তলোয়ারের জিহাদ শুধুমাত্র জিহাদই বলা হয়েছে এই পরিপ্রেক্ষিতে আল্লাহ সুবাহানহাত আলা বলেন আমি এই সংবাদ তোমাদের ভাইদের কাছে পৌঁছে দিব সুতরাং শহীদ সাহাবা রদিয়াল্লাহ তালাহমগণ খুবই আনন্দিত হয়ে গেলেন আর আল্লাহ সুবাহানুহা তালা শহীদদের ব্যাপারে সৌরাতুল ইমরানের একশো উনসত্তর থেকে একশো একাত্তর পর্যন্ত আয়াত নাজিল করলেন ولا تحسبن الذين قتلوا في سبيل الله امواتا بل احياء عند ربهم يرزقون فرحين بما اتاهم الله من فضله ويستبشرون ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ألا خوف عليهم ولا هم يحزنون يستبشرون بنعمة من الله وفضل وأن الله لا يضيع أجر المؤمنين আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের মৃত মনে করো না তারা আসলে জীবিত নিজেদের রবের কাছ থেকে তারা জীবিকা লাভ করছে আল্লাহ নিজের অনুগ্রহ থেকে তাদের যা কিছু দিয়েছেন তাতেই তারা আনন্দিত ও পরিতৃপ্ত এবং যেসব ইমানদার লোক তাদের পরে এ দুনিয়ায় রয়ে গেছে এবং এখনও সেখানে পৌঁছয়নি তাদের জন্য কোনো ভয় ও দুঃখের কারণ নেই কথা জেনে তারা নিশ্চিন্ত হতে পেরেছে তারা আল্লাহর পুরস্কার ও অনুগ্রহ লাভে আনন্দিত ও উল্লসিত এবং তারা জানতে পেরেছে যে আল্লাহ মুমিনদের প্রতিদান নষ্ট করেন না আবু হুরারা রদুল্লাহ তালাহু বর্ণনা করেন যে একবার একজন সাহাবা একটি উপত্যকার পাশ দিয়ে যাচ্ছিলেন যেখানে পরিষ্কার পানির ঝর্ণা প্রবাহিত ছিল তিনি বললেন আমি যদি নিজেকে মানুষদের থেকে নিঃসঙ্গ করতে পারতাম এবং এই উপত্যকায় আল্লাহর ইবাদত করার জন্য বসবাস করতে পারতাম অর্থাৎ এই সাহাবা নফসের জিহাদ করতে চাচ্ছিলেন পরিষ্কার ঝর্নার পাশে থেকে সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকতে চাচ্ছিলেন মানুষ আর পাপ থেকে দূরে থাকতে চাচ্ছিলেন কিন্তু এর আগে তিনি রাসুল সাল্লাহ আলাইসাল্লামের অনুমতি নিতে চাইলেন তাই তিনি রাসুল সাল্লাহ ইসলামের নিকট গেলেন এবং তাকে এ ব্যাপারে জিজ্ঞাসা করলেন রাসুল সাল্লাহ ইসলাম তাকে বললেন এমনটি করো না তারপর রাসুল সাল্লাহ সাল্লাম বললেন নিজ বাড়িতে সত্তর বছর সালাদ আদায় করার থেকে আল্লাহর রাস্তায় তোমাদের কারো অবস্থান উত্তম তুমি কি চাও না যে আল্লাহ তোমাকে ক্ষমা করুক এবং জান্নাতে দাখিল করুক যুদ্ধ করো দেখুন রাসুল সাল্লাহ সাল্লাম এখানে যে শব্দটা ব্যবহার করেন তা হলো উগজু আল্লাহর রাস্তায় যুদ্ধ করো কারণ যে ব্যক্তি একটি উটনির দুধ দহন করানোর সম পরিমাণ সময়ও আল্লাহর রাস্তায় কিতাল অর্থাৎ যুদ্ধ করবে তার জন্য জান্নাত নিশ্চিত এটি তিরমিজির একটি সহি হাদিস সুতরাং এই সাহাবি যিনি নফসের বিরুদ্ধে যুদ্ধের জন্য নির্জনবাসী হতে চেয়েছিলেন তাকে সেটা করতে নিষেধ করা হলো তাকে আল্লাহর রাস্তায় অর্থাৎ জিহাদে অবস্থান করার পরামর্শ দেওয়া হলো তো এ ছিল হাদিসের কিছু উদাহরণ এখন চলুন জিহাদের প্রচলিত বা চলিত অর্থ নিয়ে আলোচনা করা যাক সাধারণ মানুষ তাদের দৈনন্দিন জীবনে ঠিক কী অর্থে জিহাদ শব্দটি ব্যবহার করত ধরুন ইসলামের প্রথম বা দ্বিতীয় যুগে দুইজন মানুষ আলোচনা করছেন তাদের একজন জিহাদ শব্দটা উচ্চারণ করলে অন্যজন ঠিক কি বুঝবে এটাকেই প্রচলিত বা গতানুগতিক অর্থ বলা হয় আমরা রাসুলুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সময় থেকে শুরু করি একবার কিছু সংখ্যক মহিলা রাসুল সাল্লাহ আলাইস্লামের নিকট এসে অভিযোগ করা শুরু করলেন যে পুরুষগণ জামাতের সাথে নামাজ পড়ছেন তারা জিহাদ করছেন কিন্তু আমরা এর কিছুই করছি না অর্থাৎ মহিলারা রাসুল সাল্লাহ সাল্লামের কাছে অভিযোগ করলেন যে পুরুষরা জিহাদ করছেন কিন্তু আমরা করছি না সুতরাং দেখতে পাচ্ছেন যে তাদের সময়ে জিহাদের প্রচলিত বা চিরাচরিত অর্থ কী ছিল এর অর্থ ছিল যুদ্ধ করা কারণ মহিলাদের তো নফসের জিহাদ করতে কোনো প্রকার বাধা নেই কেন তারা রাসুল ইসলামের কাছে যাবেন এবং অভিযোগ করবেন যে তারা তো জিহাদ করছেন না কারণ তারা জানতেন যে জিহাদ অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় বের হয়ে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করা সুতরাং তারা এ ব্যাপারে রাসুল সাল্লাহ আলাইস্লামের নিকট অভিযোগ করলেন জবাবে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন তোমাদের জিহাদ হচ্ছে হজ খেয়াল করুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ঠিক কি অর্থে জিহাদ শব্দটা ব্যবহার করেছেন তিনি জিহাদ শব্দটিকে মিঝাজ বা রূপক অর্থে ব্যবহার করেছেন তিনি মহিলাদেরকে বললেন তোমাদের জিহাদ হচ্ছে হজ ফি সাবিল্লাহ আরেকটি উদাহরণ ওমর ইবনে খাত্তাব রদিয়াল্লাহ তালাহু যখন খলিফা ছিলেন তিনি আবু উবায়দা রদিয়াল্লাহ তালাহুয়ের কাছ থেকে একটি চিঠি পান ওমর ইবনে খাত্তাব রদিউল্লাহ তালাহু মিম্বরে দাঁড়ালেন এবং বললেন আবু ওবায়দা আপনাদেরকে জিহাদে অংশগ্রহণ করার আমন্ত্রণ জানাচ্ছেন দেখুন এখানে ওমর ইবনে খাত্তাব রদিউল্লাহ তালাহু কিন্তু এটা স্পষ্ট করে বলেননি যে ঠিক কোন ধরনের জিহাদে তিনি আমন্ত্রণ জানিয়েছেন তিনি শুধু এতটুকুই বলেছিলেন আবু ওবায়দা আপনাদেরকে জিহাদে অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছেন আর আবু ওবায়দা রদিউল্লাহ তালাহু এই চিঠিটা পাঠিয়েছিলেন সৈন্যদলের সামনের সারিতে যুদ্ধরত অবস্থায় সুতরাং তাদের নিকট জিহাদের অর্থ ছিল একদম স্পষ্ট বক্তা এবং শ্রোতা উভয়েই একদম নির্ভুলভাবে জানতেন জিহাদ শব্দের অর্থ কি তাদের মনে এর অর্থের ব্যাপারে কোনো প্রকার দ্বিধাই ছিল না পরবর্তীতে আলী বিন জায়েদ আবু তালহা রদিয়াল্লাহ তালাহুয়ের একটি উক্তি বর্ণনা করেছিলেন তিনি বলেন তালহা রদিয়াল্লাহ তালাহু বলেন ইন ফিরু খিফাফা ওয়াসিকলা জিহাদে বেরিয়ে পড়ো হালকা অথবা ভারী অবস্থায় যৌবন অথবা বার্ধক্যে এটি হচ্ছে সুরা তওবার একচল্লিশ নং আয়াতের একটি অংশ এরপর তালহা রদিউল্লাহ তালাহু বলেন এই আয়াতের পর আমি আপনাদের কারো জন্যই কোনো অজুহাত দেখছি না এই হাদিস বর্ণনাকারী সবশেষে বলেন যে তারপর তিনি জিহাদে বেরিয়ে গেলেন অর্থাৎ আবু তাল্লাহ রদিউল্লাহ তালাহু তারপর জিহাদে বেরিয়ে গেছেন এখানেও জিহাদে বের হওয়ার কথা বলা হয়েছে এরপর আবু মুসা আল আশ আরি রদিউল্লাহ তালাহুয়ের নিকট একজন আসলেন ওই সময় তিনি মসজিদে অবস্থান করছিলেন লোকটি বলল হে আবদুল্লাহ ইবনে কাইস যদি আমি আমার তলোয়ার তুলে নেই এবং আল্লাহর রাহে জিহাদ করি অতপর নিহত হই তাহলে আমি কোথায় থাকব আবু মুসা জবাব দিলেন জান্নাতে দেখুন লোকটি বলছেন যদি আমি আমার তলোয়ার তুলে নেই এবং জিহাদে যাই এখানেও জিহাদের অর্থ একদম স্পষ্ট অর্থাৎ প্রচলিতভাবে আমাদের সাহাবিগণ আমাদের সালাফগণ জিহাদ বলতে সশস্ত্র যুদ্ধকেই বুঝতেন এরপর আকিদা ফিক আর হাদিসের আলেমগণের মতে জিহাদের পারিভাষিক অর্থ হচ্ছে আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধ করা আপনি যদি কিছু ফিক বিষয়ক পণ্ডিতদের বক্তব্য শোনেন যেমন হানাফি ফিকের বই আল ইনায়াশার আল হিদায়া অনুযায়ী জিহাদের পারিভাষিক অর্থ হচ্ছে জিহাদ হলো সত্য ধর্মের দিকে আহ্বান করা এবং তাদের বিরুদ্ধে যান ও মাল দিয়ে যুদ্ধ করা যারা একে প্রত্যাখ্যান করে আল সিরাজি শাফি মাজহাবের কিতাব আল মুহাদাবে লিখেছেন খুবই সংক্ষিপ্তভাবে জিহাদ হলো যুদ্ধ করা ব্যাস এতটুকুই মালিকি মাজহাবের কিতাব মাওয়াহিব আল জালিল ফিশার মুক্তাসার খালিল এই কিতাবে জিহাদের ব্যাখ্যা দেওয়া হয়েছে এইভাবে জিহাদ হলো একজন মুসলিমের একজন অমুসলিমের বিরুদ্ধে যুদ্ধ অবতীর্ণ হওয়া যার সাথে মুসলিমের কোনো শান্তি চুক্তি নেই এবং এই যুদ্ধ আল্লাহর কালেমাকে বিজয়ী করার লক্ষ্যে কোনো অমুসলিম যখন কোনো মুসলিম ভূখণ্ড আক্রমণ করে তখন তার বিরুদ্ধে যুদ্ধ করাও জিহাদ এবং মুসলিমগণ যখন অমুসলিমদের ভূমিতে গিয়ে তাদেরকে আক্রমণ করে সেটিও জিহাদ আপনি শুধু সালাবদের অর্থাৎ আমাদের পূর্ববর্তী আলেমদের যে কোনো কিতাবে সূচিপত্র দেখুন আপনি সেখানে জিহাদের অধ্যায়টি খুলে দেখুন সেখানে কি লেখা রয়েছে সেখানে শুধুমাত্র আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধের কথাই বলা হয়েছে অধ্যায়ের শিরোনাম হবে জিহাদ তারপর সরাসরি আল্লাহর রাস্তায় সশস্ত্র যুদ্ধের কথা লেখা থাকবে আল কিতাল যেমন কয়েকটি কিতাবের উদাহরণ দিচ্ছি ইবনে কুদামা রহিমাউল্লাহ আল মগ্নি ইমাম শাফি রহিমাউল্লাহ আল উম ইমাম মালিকি রহিমাউল্লাহ আল মুদাওয়ানা আল খার্শি রহিমাউল্লাহ আল মুক্তাসার খলিল এবং ইবনে তাইমিয়া রহিমাউল্লাহ আল ফাতোয়া আল কুবরা এই প্রতিটি কিতাবেই জিহাদের অধ্যায়ের সশস্ত্র যুদ্ধের কথাই বোঝানো হয়েছে জিহাদ আর কিতালের অর্থ তাদের নিকট একদম স্পষ্ট ছিল শুধু তাই নয় ইবনে হাজার আল আসকালানি রহিমাউল্লাহ তিনি বলেন যখনই কোনো হাদিসে ফি সাবিলিল্লাহ তথা আল্লাহর রাস্তায় শব্দটি ব্যবহার করা হয়েছে এখানে কেবলমাত্র জিহাদ ফি সাবিলিল্লাহকেই বোঝানো হয়েছে সুতরাং আপনি যখনই এমন কোনো হাদিস পান যেখানে বলা আছে যে ব্যক্তি অমুক কাজ করে ফি সাবিলিল্লাহ বা আল্লাহর রাস্তায় এটি জিহাদকে নির্দেশ করে আর এটা ইবনে হাজার আল আসকালানি রহিমাউল্লাহের উক্তি এটার কিছু উদাহরণ দেই সালমান আল ফার্সি রদিয়াল্লাহ তালাহু বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর রাস্তায় একদিন অবস্থান করা এক মাস দিনের বেলা রোজা রাখা এবং এর রাতগুলোয় সালাত আদায় করা অপেক্ষা উত্তম এবং যদি সে মৃত্যুবরণ করে তবে তার কাজের পুরস্কার যা সে করত চলতে থাকবে এবং তার রিজিক অবিরত থাকবে এবং তাকে কবরে ফেরেস্তাগণের জিজ্ঞাসাবাদ হতে রক্ষা করা হবে সুবহানাল্লাহ এটি সহি মুসলিমের একটি হাদিস এই যে এখানে আল্লাহর রাস্তার কথা বলা হয়েছে ফি সাবিল্লা অর্থ হচ্ছে আল্লাহর রাস্তা অথবা আল্লাহর জন্য বাংলাতে এভাবে এই শব্দটি ব্যবহৃত হয় তাহলে এখানে আল্লাহর রাস্তা বলতে কি বোঝানো হয়েছে জিহাদকেই বোঝানো হয়েছে আর তিরমিজি শরীফে আবদুল্লাহ ইবনে আমর রদুল্লাহ তালাহের একটি হাদিস বর্ণিত হয়েছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন দু ধরনের চোখকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না সেই চোখ যা আল্লাহর ভয়ে ক্রন্দন করে এবং সেই চোখ যা আল্লাহর রাস্তায় পাহারা দিয়ে রাত্রি যাপন করে সুতরাং ফিস আবিল্লা তথা আল্লাহর রাস্তা বলতে যদি সব কিছুকে বুঝায় তাহলে পাহারা দেওয়ার কি প্রয়োজন কেন আপনি দাঁড়িয়ে থেকে পাহারা দিবেন যদি সব কিছুকেই আল্লাহর রাস্তা বা ফি সাবিল্লা বলা হয় সুতরাং এখানে ফি সাবিল্লা বলতে জিহাদ বা যুদ্ধকে নির্দেশ করে আরও একটি হাদিস এটা আল নাসাই আল হাকিম আর তিরমিজি এবং আবু দাউদে বর্ণিত হয়েছে আমর বিন আবাসা রদিউল্লাহ তালাহু বলেন আমরা তাইফ অবরোধ করেছিলাম এবং আমি রাসুল সাল্লাহ সাল্লামকে বদলে শুনি যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি তীর নিক্ষেপ করে তাকে একটি দাস মুক্ত করে দেওয়ার সমতুল্য পুরস্কার দেয়া হবে আমর রদুল্লাহ তালাহু বলেন আমি সেদিন ষোলোটি তীর ছুলেছিলাম তীর নিক্ষেপ করা এটা কেবলমাত্র সশস্ত্র যুদ্ধেই সম্ভব আমাদের আজকের পর্ব এখানে শেষ করছি সুবাহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওসালামুন আল মুরসালিন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন